আসে এগুলো সঠিকভাবে বলা ইমামদের দায়িত্ব বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে আর তা হচ্ছে আন্তধর্ম বিবাহ এটা এমন একটি বিষয় যা আবু জাহেল আবুল আহাবরাও কোনো সময় কল্পনা করে নাই ফেরাউন নমরুদেরা কোনো সময় চিন্তাও করে নাই বর্তমান যুগে তাদের প্রেতাত্মারা তাদের যারা অনুসারী তারা এটা চিন্তা করে বের করেছে আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন পর্যন্ত একটা আলোচনা হচ্ছে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের লোককে বিয়ে করতে পারবে এজন্য ধর্ম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই থাকলো সন্তানের কি হবে সে ব্যাপারেও তারা প্রস্তাব করেছে সন্তান আঠারো বছর পর্যন্ত তার কোনো ধর্ম থাকবে না আঠারো বছরের পরে সে যে কোনো ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করতে পারবে আর ইচ্ছে করলে কোনো ধর্মের দিকে না গিয়ে স্বতন্ত্র থাকতে পারবে এটার নাম দিয়েছে আন্তধর্ম বিবাহ প্রথা আমরা এই বিষয়টা নিয়ে আজকে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুর আলামিন কোরআন নাজিল করেছেন কোরআনের মধ্যে মানব জীবনের জন্য প্রয়োজনীয় এবং জরুরি বিষয়গুলো সব আলোচনা করে দিয়েছেন এর মধ্যে একটা বিষয় বিবাহ ইসলাম পারিবারিক বিষয়গুলোকে এত সুন্দর গুরুত্ব দিয়েছে স্বামীর কি হক আছে স্ত্রীর কি হক আছে স্বামী স্ত্রী কিভাবে চলবে কি আচরণ করবে সন্তানদের কি হক আছে পিতা মাতার কি হক আছে এই সবগুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বয়ান করে দিয়েছে বিবাহ করতে গেলে আপনি কাকে করতে পারবেন কাকে পারবেন না এ বিষয়ে কোরআনে ক্লিয়ার করা আছে সুরায় নেসার বাইশ এবং তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন হর্রেমাত আলাইকুম উম্মাহাতুকুম وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت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 স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপরে কোনো পাপ নেই অর্থাৎ বিয়ে করলো আপনি একটা মেয়েকে বিয়ে মহিলাকে বিয়ে করেছেন এই মহিলার আগের ঘরের মেয়ে আছে বিয়ে করা যাবে না এমনি ভাবে আর যদি এমনি ভাবে তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে নিজের পুতের বউকে বিয়ে করা যাবে না হারাম এমনি ভাবে দুই বোনকে একাত্র করা তোমাদের উপরে হারাম করা হয়েছে তাহলে বিয়ে করা যাবে না কাকে কাকে দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না অথবা আপনি একটা মহিলাকে বিয়ে করেছেন পরে আবার শালিকেও বিয়ে করতে মনে চায় এরকম কপাল করা অনেক আছে যে দুই বোনকে বিয়ে করেছে এটা মনে রাখতে হবে কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে এটা একটা যে দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরায়ে সূরায়ে নিসার 22 নম্বর আয়াতে ওয়ালা তানকিহু মা নাকাহা বাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষেরা বাপে বিয়ে করেছে বাপের বউ বাপের বউ বলতে মানে সৎমা বা দাদার বউ এগুলো বিয়ে করা যাবে না এমনিভাবে সুরায় নূরের ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুর আলমিন বলছেন কেমন মেয়েদেরকে তোমরা বিয়ে করবে আল্লাহ বলছেন আল খাবিসাতুল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য আর সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষেরা সচ্চরিত্র নারীদের জন্য আল্লাহ এখানে পরিষ্কার করে বলছেন এরপরে বলছেন লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত মমিন্দ্রাই থেকে মুক্ত আল্লাহ তারা তোমাদের জন্য রেখে দিয়েছেন ক্ষমা এবং সম্মানজনক রিজিক তার মানে অতীতে কোনো অন্যায় করলে তবা করতে হবে এরপরে জেনাকার বেবিচারী এদের সম্পর্কে আল্লাহ বলছেন সুরায় নূরের তিন নম্বর আয়াতে আজানি জেনাকার কেবলমাত্র ব্যভিচারিণী অর্থাৎ ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে বিয়ে করতে পারবে অজানিয়াত জানিন আও আর ব্যভিচারিণী কেবল ব্যভিচারীকে অথবা কোনো মুশরিককে বিয়ে করবে ফাহুররিমা জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে অবশ্য আয়াত পরবর্তীতে এটার ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসুল সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে এখানে বিয়ে করা নাজায়েজ বলা হয় নাই কোনো জেনাকা ব্যবচারী মহিলা যদি তহবা করে তাহলে তাকে বিয়ে করা হবে এজন্য এটা অন্য বিষয় একটা জড়িত আছে এখানে সেটা হচ্ছে হর্রেমা মানি জেনাকারকে জেনা করা হারাম করা হয়েছে বরং জেনা না করে বিয়ে করে নাও আপনি দেখবেন অনেক ছেলেরা মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিসের জন্য জেনা করার জন্যই বিয়ে করার জন্য না এটা আল্লাহ কঠোরভাবে হারাম করে দিয়েছেন এরপরে আসুন আহলে কিতাবদের মেয়ে বিয়ে করা যাবে কিনা কোরআনে আয়াত আছে কোন মুশরিকা মেয়ে লোকদেরকে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে তোমরা বিয়ে করবে না হাত্তায়ু মিন্না যতক্ষণ না তারা ইমান আনে এরপর আল্লাহ বলছেন ওয়ালা আমাতুন মুমিনাতুন খয়রুম মিন মুশরিকাতিন একজন মুমিন নারী একটা মুশরিক নারীর চেয়ে উত্তম ওয়ালাও আজাবাতকুম যদিও মুশরিক নারীর সৌন্দর্য তোমাকে খুব পছন্দ লাগে ভালো লাগে তারপরেও ওই মুশরিকাকে বিয়ে করো না ওয়ালা তুনকে হল মুশরিকিনা আর তোমরা মুশরিকুনদেরকে বিয়ে করো না হাত্তা ইউমিনু যতক্ষণ না তারা ইমান আনে বলে আব্দুম মমিন খৈরুম মুশরেক আল্লাহ তারা নারীদেরকেও বলছেন যে মমিন পুরুষরা এরা ভালো মোশরেক পুরুষদের চেয়ে ওয়ালাও আজাবাকুম যদিও সেই মোশরেক পুরুষের সৌন্দর্য চাল চলন তোমার কাছে ভালো লাগে তারপরও তাকে বর্জন করো এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন হারাম করে দিয়েছেন কোনো মোশরেক নারী পুরুষকে বিয়ে করা এরপরে এর থেকে এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মোহর দিবে বিবাহকারী হিসেবে ব্যবচারী হিসাবে নয় এটা যায় তবে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সময়ও আহলে কিতাবদেরকে বিয়ে করা যায় ছিল বর্তমানে ওলামায় কেরামদের পরামর্শ হচ্ছে এই যুগে ইহুদি খ্রিস্টান যারা আছে ওরা ওই ইহুদি খ্রিস্টান হিসেবে আসমানি তার বিশ্বাস করে না এজন্য এদেরকে বিয়ে না করা এর পরেও বলবো যেখানে বিষয়টা ক্লিয়ার করা আছে আল্লাহ তাআলা সূরা বাকারা দুইশো এক না একুশ নম্বরে বললেন কোন মুসলিককে বিয়ে করা যাবে না এরপরে সূরা মায়েদার পাঁচ নম্বর হাতে বললেন আহলে কিতাব যদি হয় তাহলে করতে পারো কিন্তু এখানে ধর্মের বাধ্যবাধকতা রয়েছে এখন যারা আন্তধর্ম বিবাহ বৈধ করার জন্য উঠে পড়ে লাগলো তাদের বক্তব্য হচ্ছে বিয়ের জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই ধর্মের কোনো ঘর থাকবে না যে যে ধর্মের ইচ্ছা সে ধর্মের মেয়েদেরকে বিয়ে করতে পারবে সন্তান হলে পরে আঠারো বছর পর্যন্ত তার কোনো ধর্ম থাকবে না এর মাধ্যমে এই বিয়া সম্পূর্ণভাবে হারাম এবং কোরআনে বর্ণিত বিধানের পরিপন্থী বিধায় এই বিয়ে জায়েজ হবে না বিয়ে জায়েজ না হলে এই লোকগুলো সারা জীবন জেনা বেবিতে লিপ্ত থাকবে এদের সন্তানগুলো হারামজাদা হবে এবং এটা বড় একটা কৌশল কাফেরদের যখন গোটা জাতি হারামজাদা হবে হারামজাদায় ভরে যাবে তখন তাদের কাছে কোরআন ভালো লাগবে না হাদিস ভালো লাগবে না তখন এহুদি খ্রিস্টানদের যত নীল নকশা আছে সবগুলো বাস্তবায়ন করা যাবে এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তুনকাহুল মারা আতুল আরবাহিন মানুষেরা বিয়ে করার সময় চারটা জিনিসকে দেখে লিমালিহা বলে হাসাবিহা ওয়ালি বলে ওয়ালি দিনহা কেউ দেখে তার বংশ বড় বংশ দেখে বিয়ে করে কেউ দেখে সৌন্দর্য জামালিহা রূপ দেখে বিয়ে করে আবার কেউ দেখে তার মাল সম্পদ দেখে বিয়ে করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালি দিনহা আর একদল মানুষ বিয়ে করে তার দিন দাড়ি দেখে দিন মমিন যুবকদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা দিন দাড়ি দেখে বিয়ে করো আগে দেখো দিন আছে কিনা দিন থাকার পরে রূপ আছে সুন্দরী আছে বংশ ভালো আছে সম্পদ আছে কোন আপত্তি নেই করতে পারো কিন্তু প্রথমেই সম্পদ দেখবে না দেখবে কি এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মা মায়াদার একান্ন নাম্বারাতে বলছেন ইয়া জুহাল্লাদিন আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া মিন বাদ হে ইমানদারগণ খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া বাদিন ওরা নিজেরা একে অপরের বন্ধু খবরদার তোমরা ওদেরকে বন্ধু ভেবো না অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম জেনে রাখো তোমাদের মধ্য থেকে যারা ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন বলে গণ্য হবে তাহলে বোঝা গেল এই নেত্রীরা নেতারা যতই উড়াল দিয়ে আসুক আর যতই আপন হোক না কেন কি সুন্দর বিবৃতি দেয় অন্তরঙ্গ পরিবেশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে ফলপ্রসূ হবেই কারণ সব কিছু খাওয়া দাওয়াও চলে এরপরে কুফারদের নীল বাস্তবায়ন চলে আল্লাহ তালা বলছেন অমাইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমাদের থেকে যে কেহ এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে ওদেরই একজন বলে গণ্য হবে এরপরে আল্লাহ তালা বলছেন লা তাজিদু তুমি দেখবে না এমন কোন ব্যক্তিকে যে আল্লাহ এবং পরকার বিশ্বাস করে সে ওদেরকে ভালোবাসবে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে দুশ্মনী করে হোক না সে বাপ সন্তান পিতা হোক না সন্তান হোক না ভাই অথবা নিকট আত্মীয় আল্লাহ বলছেন তুমি কোনো মমিনকে দেখবে না তারা কুফফারদেরকে এরকম ভালোবাসে যখন কোনো মমিন কোনো কুফফারকে ভালোবাসতে পারে না তাহলে সেখানে বিয়ে করার তো প্রশ্নই আসে না এরপরে কোরআনের সুরায়ে আল ইমরানের একশো আঠারো নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিত্তুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون হে ইমানদারগণ তোমরা মমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না খাবালা তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ত্রুটি করে না সুযোগ পেলেই তোমাদের অমঙ্গল করতে চায় ক্ষতি করতে চায় তোমাদের পানি কেমনে নিবে গ্যাস কেমনে নিবে কোন জায়গায় বাদ দিবে তোমাদেরকে শুকিয়ে মারবে এই ব্যাপারে তারা কোন চেষ্টা ত্রুটি করে না আল্লাহ পরিষ্কার বলেছেন তারা তোমাদের ক্ষতি সাধন করতে তোমাদের অমঙ্গল করতে কোন রকম ত্রুটি করে না অদ্দুমা আনিত্তুম তারা সব সময় চেষ্টা করে কেমনে তোমাদেরকে কষ্ট দিবে এরপর আল্লাহ বলছেন কদ বাদাতিল বাগদাও মিন ওদের মুখ থেকেই ওদের শত্রুটা বের হয়ে যায় ওদের শত্রু এটা ওদের মুখ থেকেই বের হয়ে যায় আমা সুদুর হম আকবার আর যেটা বের হয়েছে তার যে মনের মধ্যে যেটা লুকিয়ে রেখেছে তা আরো মারাত্মক আল্লাহ কব্বাইয়ানুমুল আয়াত আমি তোমাদের জন্য নিদর্শনগুলো খুলে খুলে বয়ান করলাম ইনকুম তুম তা যদি তোমরা বুঝো সুর আল ইমরানের একশো আঠারো নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন সোরায় ওনার আরেকটা আয়াতে বলছেন ইয়াজুহাল্লাদিন আমানু তোমরা আমার দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনদেরকে অলি বানাইও না বন্ধু বানাইও না তোমরা ওদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ পরিবেশে মহাব্বতে মিলামেশা করো অকাদ কাফারু বিমা যা কুমিনাল হককে অথচ তোমাদের কাছে যে হক এসেছে এটাকে তারা অস্বীকার করে তারা তোমাদের আত্মানিকে কিতাবকে বিশ্বাস করে না আল্লাহ এরকম পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার বিধান দিয়েছেন সুতরাং বোঝা গেল যখন কুফারদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না তাহলে বিয়ে করা তো সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক এটা বিয়ে করাও যাবে না এজন্য আজকে যারা এই স্লোগান দেওয়া শুরু করেছে আন্তধর্ম বিবাহ বৈধ করার জন্য আমি তাদেরকে বলবো আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আপনাদের বিরুদ্ধে কাউকে উচ্চে দেওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয় আপনারা দাবি করেন মুসলিম যদি সত্যিকার মুসলিম হয়ে থাকেন আর আট নাম্বার মুসলিম না হয়ে থাকেন তাহলে আপনাদের এখনো সময় আছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে যেরকম ভাবে বিবাহ নিকা সম্পর্কে বিধান দিয়েছেন ওটাকে বাস্তবায়ন করুন পরিবার শান্তিতে থাকবে আল্লাহর রহমত নাজির হবে আর যদি আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করেন তাহলে আপনি যেমন ইমান থেকে বের হয়ে যাবেন আপনি মুকুফার হতে পারেন মস্তিক হতে পারবেন মুনাফিক হতে পারবেন আপনি অন্য কিছু হতে পারেন কিন্তু আপনি মুসলিম হতে পারেন না আজকে এটা দুর্ভাগ্য একদিকে একদল পীর ফকির এরা শুরু করেছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই আর একদিকে আর দল শুরু করেছে বিবাহ করার জন্য কোন ধর্মের প্রয়োজন নেই যে তাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে ধর্মের কোনো উল্লেখ করার প্রয়োজন নেই এগুলো পরিষ্কার ইসলামের ওই সমস্ত বিধানের লঙ্ঘন যে বিধানগুলো আল্লাহ সরাসরি কোরআনে দিয়েছেন যে বিধানগুলো আল্লাহ সরাসরি হাদিসে আল্লাহ নবী বয়ান করেছেন সুতরাং আমাদের মনে রাখতে হবে এই রকম ভাবে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চায় আল্লাহর সীমারেখা লঙ্ঘন করতে চায় এই জমিনে তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করা জরুরি আল্লাহ রাব্বুল আলমী এই জন্য কোরআন নির্দেশ করেছেন মমিনদেরকে বলেছেন يا أيها الذين آمنوا قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون حرم الله ولا يدينون دين الدين الحق আল্লাহ তারা বলছেন তোমরা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা পরকালে বিশ্বাস করে না ওলা বিল আখেরে আখেরাতে বিশ্বাস করে না ওলা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটা হারাম বিশ্বাস করে না হককে এবং আল্লাহর দিনে হককে যারা দিনে হক বলে বিশ্বাস করে না আল্লাহ বললেন ইসলামের মধ্যে মমিন ছাড়া কাউকে বিয়ে করা যাবে না ওরা বলে ধর্মের প্রয়োজন নাই আল্লাহ বলছেন কাপিলু তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো সুরায় তহবা উনত্রিশ নম্বর আয়াত আমি আপনাদেরকে বলছি আল্লাহর এই বিধান রক্ষা করার জন্য আল্লাহর কোরআনের আইন রক্ষা করার জন্য আল্লাহর নবীর শরীয়ত রক্ষা করার জন্য যদি আমাদের বুকে তাজা রক্ত নির্যাত তৈরি আছেন ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এবং কাফের মুশ্রিকদের সমস্ত চক্রান্তের মোকাবেলায় জীবনের শেষ বিন্দু রক্ত ঢেতে হলেও রক্ষা করার জন্য তৈরি থাকার তৌফিক দান করুন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله بحمده سبحانك اللهم